সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ পবিত্র জুম্মার দিন সাপ্তাহিক ঈদের দিন খুশির দিন এবাদত উপাসনার দিন আজকের দিনে সমস্ত আমালের স্বভাব দ্বিগুণ করে দেওয়া হয় সাধারণ দিনে যদি আমরা কোনো নেকি করি তো একটা নেকির স্বভাব যদি একটা পাই তো আজকের দিনে সেটা ডবল করে দেওয়া হয় তাই আজকের দিনে চেষ্টা করবেন সবাই বেশি থেকে বেশি নেকি করার যাতে ডবল লাভ করতে পারেন বা ডবল লাভবান হতে পারেন সাতকা দিন বা গোসল করুন জুম্মার নামাজের জন্য প্রস্তুত হন বা অন্য যে সমস্ত এবাদত আজকের দিনে করতে বলা হয়েছে সেগুলো করার চেষ্টা করুন ফরজ এবাদত ছাড়া কিছু নফল এবাদত সুন্নত এবাদতের হুকুম দেওয়া হয়েছে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করা আপনদের খেয়াল রাখা বিশেষ করে আজকের দিনের বড় নেকির মধ্যে গণনা হয়েছে আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইমামে রেজা আলাইসালামের তালিমাত মানে উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন যেগুলোর উপরে আমাল করলে আমরা এক সফল জীবন যাপন করতে পারব আমাদের এহকাল ও পরকাল উজ্জ্বল হবে আমি কিছু এমামের বাণী আপনাদেরকে পড়ে শোনাতে চাই আশা রাখি এর ওপরে আমাল করে আমরা নিজের ভবিষ্যৎকে এহকাল ও পরকালকে উত্তম উজ্জ্বল করার চেষ্টা করব পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে ওয়ালতান্দুর নফসুম্মা কদ্দমত লিগাদিন সমস্ত নফসকে দেখতে হবে বা দেখা উচিত তারা আগামী দিনের জন্যে কি পেশ করেছে আল্লাহর দরবারে এই দুনিয়া দারুল মামার যেটা হাদিস ইমাম রাজা আলাইসাল্লাম বলছেন আদুনিয়া দারুল মামার ওয়াল আখরাত দারুল কারার এই দুনিয়া ট্রানজিট পয়েন্ট গুজারগাহ যেখান থেকে হয়ে আমরা অন্য কোথাও যাব এটা একটি প্রবাহিত স্থান এটা চিরস্থায়ী নয় সুতরাং এই আয়াতের তাফসিরে ইমাম রাজা আলাইসাল্লাম বলছেন যে তোমরা এই দুনিয়াকে অস্থায়ী বা একটি ট্রানজিট পয়েন্ট মনে করে এখান থেকে নিজের আখেরাতের সরঞ্জাম করো আখেরাতের প্রয়োজন এখান থেকে নিয়ে যাও ওয়ালতন্দুর নফসুম্মা কদ্দামত লেগাদিন ওমা তুকদ্দিমুল আনফসকুম মিন খাইরিন তাজিদু ইন্দাল্লাহ যা কিছু আগে আল্লাহর দরবারে পেশ করে রাখবে পেশ করে থাকবে সেটা উপস্থিত পাবে তো আমরা যদি কিছু আগে থেকে পেশ করি তাহলে সেটা পাব আর যদি কিছু আগে থেকে পেশ না করি তো আমরা কিন্তু সেখানে কিছু পাবো না আমাদের সঙ্গে শুধু যাবে আমাদের নেকি আমাদের এই ধন দৌলত এই গাড়ি বাড়ি বা এই পৃথিবীতে আয়স ইশরাতের জন্যে আরামের জন্যে যা কিছু আমরা সঞ্চয় করেছি একত্রিত করেছি ঘর বার সাজিয়েছি এ কিছুই আমাদের সঙ্গে যাবে না আমাদের সঙ্গে শুধু যাবে আমাদের নেকি আর সেই নেকির পরিবর্তে আমাদেরকে ওখানে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হবে সমস্ত প্রকারের প্রয়োজনকে প্রোভাইড করা হবে তো আমরা যদি নেকি না নিয়ে যাই সেখানে কিন্তু আমরা বড় দুঃখ বা কষ্ট পাবো বা দুঃখ বা কষ্টে থাকতে হবে তাই ইমাম রাজা আলাইসাল্লাম বলছেন दुनिया की गुजरगाह से अपने दायमी घर আখেরাত के लिए তশা লেতে চলো অর্থাৎ এই দুনিয়ার ট্রানজিট পয়েন্ট থেকে নিজের আখেরাতের জন্যে প্রয়োজনীয় জিনিস এখান থেকে সঞ্চয় করে নিয়ে যাও এখান থেকে যেটা নিয়ে যাবে সেটাই তোমার ওখানে কাজে আসবে আমরা মাটির বিছানায় শুতে পছন্দ করি না মাটির উপরে অনেকের ঘুম আসে না সেখানে তোষক গদ্দা খাট পলঙ্গর দরকার হবে তো তার জন্য যদি আমরা নেকি প্রস্তুত করে যাই খাট পলঙ্গ পাওয়ার জন্য যে নেকির প্রয়োজন সেই নেকি যদি আমরা আল্লাহর দরবারে পেশ করি তাহলে ওখানে খাট পালঙ্গ পাবো তাহলে ওখানে সুন্দর বিস্তার পাবো সুন্দর চাদর পাবো লেহাব পাবো যা কিছু প্রয়োজন পাবো ওইরূপ আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তো ভালো সওয়ারি খুঁজি আখেরাতেও যখন আমরা ভ্রমণ করব তো আমরা যদি সেখানে ভালো সওয়ারি চাই তো এখান থেকে নেকির মাধ্যমে ওখানে সওয়ারির ব্যবস্থা করতে হবে ওইরূপ এই দুনিয়ায় সামান্য ছোট্ট জীবনের জন্য আমরা এত আরামের ব্যবস্থা করছি আর সেখানে চিরস্থায়ী জীবন হবে সেখান থেকে আর কোথাও যাওয়ার সুযোগ দেওয়া হবে না তাহলে সেখানকার জন্য কিভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে আর সেখানে কিভাবে শান্তিতে থাকার জন্যে আমাদেরকে এখান থেকে ব্যবস্থা করতে হবে এটা নিয়ে ভাবতে হবে তাই ইমাম রাজা আলাইসালাম বলছেন दुनिया की गुजरगाह से अपने दायमी घर आखरत के लिए तोशा लेते चलो नेक काम अंजाम दो ताकि क़यामत के दिन नेक जजा मिले মানে ভালো কাজ করতে থাকো যাতে কেয়ামাতের দিন হাসরের দিন হিসাবের দিনে তার ভালো একটা ফল পাও আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে যেন তোমাদের নেকির পরিবর্তে তোমাদেরকে একটা সুন্দর ফল দেওয়া হয় বা তোমাদের প্রয়োজনকে যেন সেখানে পুরো করা হয় যদি এভাবে হয় তাহলে আশা রাখি আমরা নিজের এহকাল ও পরকাল উভয়কালকে উজ্জ্বল করলাম আগে এমামে রাজা আলাইসাল্লাম বলছেন जिसके दिल में मुफलिसी और नादारी का ख्याल पैदा होता है वो बखील हो जाता है और जिसके दिल में तवील उम्र का ख्याल पैदा हो जाता है वो हरीस ও লালচি हो जाता है অর্থাৎ কারোর মনে যদি একবার ভয় এসে যায় যে আমি দরিদ্র হয়ে যাব গরিব হয়ে যাব তখন সে কৃপণ হয়ে যায় তখন সে মাল খরচ করতে চায় না এমনকি অন্যদের তো দোয়া দূরের থাক নিজের পরিবারের ওপরও খরচ করতে চায় না কিঞ্চিত করে বা তাদেরকে পরিবারকে বঞ্চিত করে দেয় কৃপণ হয়ে যায় কি জন্যে তার মনে ভয় যে আমি ধন দৌলত খরচ করলে ফুরিয়ে যাবে আমি গরিব হয়ে যাব দরিদ্র হয়ে যাব তার আল্লাহর প্রতি বিশ্বাস কম তার এমান কামজোর বলে তার মনে এই ভয় জাগে যদি তার এমান মজবুত হতো আর তার মনে এই বিশ্বাস থাকতো যে আল্লাহ আজ আমাকে রুজি দিয়েছে আগামীকালও রুজি দেবে আল্লাহ যখন জীবন দিয়েছে তো রুজি দেবে হায়াত আল্লাহর হাতে এবং রুচিও আল্লাহর হাতে তো যতক্ষণ হায়াত আছে আল্লাহ রাজিক সে রুজি দেবে এই বিশ্বাস জাগাতে হবে আপনারা কখনো কোনো পাখিকে দেখেছেন সারাদিন পানাহারের পরে সন্ধ্যার সময় যখন তার নিজের বাসায় ফিরে যায় নিজের মুখে আগামীকালের জন্য কিছু দানা নিয়ে যায় কিছু পানাহার সঙ্গে করে নিয়ে জমা করে না তাদের একটা বিশ্বাস যে আজ আল্লাহ আমাকে রুজি দিয়েছে তো আগামী দিন কাল যখন সূর্য উদয় হবে কাল যখন আমার রুজির প্রয়োজন হবে তো আল্লাহ আমাকে রুজি দেবে তাই ইমাম নবীরা বলেছেন পশু পাখের থেকে শিক্ষা নাও যারা নিজের আগামী দিনের জন্যে জমা করে না কেননা তারা বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে জীবন দিয়েছে হ্যাত যতক্ষণ আছে রুজি আল্লাহ দেবে ওইরূপ আমাদেরকেও নিজের মনে বল রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আজ আল্লাহ দিয়েছে তো আগামী দিনেও দেবে সুতরাং আজ আমার পরিবারের জন্যে আপনদের জন্যে নিজের জন্য যতটা প্রয়োজন ততটা খরচ করব যেটা বেশি থাকবে সেটা আল্লাহর পথে খরচ করব। এই এক্সট্রা বেশিটা যখন আমি আল্লাহর পথে খরচ করব এটা আমি ব্যয় করছি না এটা আমি জমা করছি আল্লাহর খাতায় পরকালের জন্য জমা করছি এখানে যদি সব ব্যয় করে যান এখানে যদি সব খরচ করে যান নিজের ওপরে আপনদের ওপরে আর নিজের পরকালের সম্পর্কে যদি একটু না ভাবেন তো পরকালে যখন কিছু পাবে না তখন বড় কষ্ট হবে দুঃখ হবে যে কেন দুনিয়ায় সব কিছু খেয়ে ফুরিয়ে এসেছি কেননা আখেরাতের জন্য সামান্য জমা করে এসেছি আর এই জমা কোথায় করবেন মনে রাখবেন আল্লাহর ব্যাংকে আর আল্লাহর ব্যাংক হচ্ছে গরিব দরিদ্রদের হাত অসহায়দের হাত মজলুমদের হাত পীড়িতদের হাত যাদের কোনো উপায় নেই তাদেরকে সহযোগিতা করুন বা আল্লাহর পথে নেক কাজে খরচ করুন এটা মনে রাখবেন আল্লাহর অ্যাকাউন্টে আল্লাহর ব্যাংকে নিজের অ্যাকাউন্টে জমা করছেন সবার একটা অ্যাকাউন্ট আছে আল্লাহর খাতায় আল্লাহর ব্যাংকে আমাদের সকলের অ্যাকাউন্ট আছে আর আমাদের আমাল সেখানে জমা হচ্ছে তো আমরা যত নেকি জমা করব তার তত সুন্দর ফল বা বেনিফিট পাবো খোদা না করুক যদি আমরা বুড়াই জমা করে যাই তো তার ফলও বুড়া হবে তাই এমাম বলছেন যে নেকি করে যাও যাতে কেয়ামতের দিনে তার একটা সুফল পাও আর মুফলেসের ভয়ে দান খয়রাত থেকে বিরত থেকো না যে যার মনে দরিদ্রতার ভয় এসে যায় সে তখন কৃপণ হয়ে যায় আর যার মনে এই খেয়াল আসে যে আমার এখনও জীবন অনেক বাকি আছে আমি এখন অনেক দিন বাঁচব তার মনে লালসা জাগে যে যতদিন বেঁচে থাকব আয়স আরামের জন্যে নিজের প্রয়োজনের চেয়ে তো বেশি পাওয়ার চেষ্টা করব। যদি কারোর মনে একবার ভয় জেগে যায় কারোর মনে যদি একবার এই ভয় এসে যায় যে আমি আজকে আছে হয়তো কালকে নাও থাকতে পারি তখন সে বড় বড় আশা করবে না যে কালকে এটা করব পরশু এটা করব তারপরে দিন এটা করব বড় বড় আশা করবে না তখন সেই নিজের এই সামান্য সময়কে সুযোগ মনে করে ভালো কাজ করার চেষ্টা করবে নেক করার কাজ করার চেষ্টা করবে তাই যার মনে এই আশা জেগে যাবে যে আমি এখনও অনেক দিন বেঁচে থাকবো দীর্ঘ জিগিয়ে আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি মত দেবে না আমি সত্তর আশি বছর বাঁচব এখন যৌবনকালে যা আনন্দ ফুর্তি করার মতো করে নেই বুড়ো বয়সে যে এবাদত করব। অনেকেই এই ভেবে নিজের উপাসনা বা এবাদতকে পসপন করছেন নেকিতে পসপন করছেন মনে রাখবেন আমাদের মতো অনেকেই এইভাবে রাত্রে ঘুমিয়েছিল যে আজকে আর তো নামাজ পড়তে পারলাম না কাল থেকে নামাজ শুরু করব। তাদের জীবনে কাল আসেনি সকাল হওয়ার আগে কাহানি শেষ হয়ে গিয়েছিল আমাদেরও হয়তো এমন হতে পারে তাই যে নাকি কালকে করতে চাচ্ছেন সেটা আজ করুন ফার্সিতে একটা কথা বিখ্যাত কারে ইমরোজ বরফরদা মাগুজার আজকের কাজ কালকের উপরে ছেড়ো না যেটা আজকে করা সম্ভব সেটা আজকে করে নাও কালকে থাকবে কি না কালকে সুযোগ পাবে কি না আমরা কেউ জানি না সুতরাং যদি কোনো নেকি করার সুযোগ পান তো আজকেই করুন এখনই করুন পরবর্তীক্ষণ পরকালে বা পরবর্তী দিনে আমরা সেই সুযোগ পাবো কি পাবো না এ আমরা কেউ জানি না তাই ইমাম বলছেন যারা যাদের মনে এই আশা জেগে আছে যে আমরা এখন অনেক দিন বাঁচবো তখন তাদের মনে লালসা জাগে আর তারা নেকি থেকে দূরে চলে যায় আগে ইমাম বলছেন जो शख्स अपने नफ्स का मुहासबा करेगा वो नफ़ा में रहेगा যে ব্যক্তি প্রতিদিন নিজের নফসের মহাসেবা করবে হিসেব করবে হাদিস বলছে মাল্লা ইউহাসিব নফসহু ইয়মিয়ান ফলাইসা মিন্নি ও লাইসা মিন্নি মাল্লাম ইউহাসিব নফসহু ইয়মিয়ান ওই ব্যক্তি আমাদের মধ্যে নয় নবী বা ইমামরা কি বলছেন ওই ব্যক্তি আমাদের মধ্যে নয় মানে আমাদের অনুগামী অনুসারী নয় যারা প্রতিদিন নিজের নফসের হিসাব না করে প্রতিদিন তারা একবার নিজের কার্য বা কর্মের দিকে চেয়ে না দেখে যে আজ আমি কতটা ভালো কাজ করেছি কতটা নেকি পূর্ণি করেছি আর কতটা বদি বা অন্যায় করেছি যে ব্যক্তি প্রতিদিনের নিজের নফসের হিসাব করবে সে মরার আগে নিজে বুঝতে পারবে যে সে কোথায় যাবে সে স্বর্গে যাবে না নরকে যাবে জাহান্নামে যাবে আমি যদি প্রতিদিন দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা কিছু করছি প্রতিদিন রাত্রে শোয়ার আগে যদি নিজের সারা দিনের হিসাব করি যেমন দোকানদার সারা দিনের বেচা কেনার হিসাব করে সারাদিন বেচা কেনার পরে হিসেব করে যখন সে দেখে আজ আমার এত টাকা লাভ হয়েছে এত টাকার বেচা কেনা হয়েছে এত টাকা আমি লাভ করেছি তখন সে আনন্দিত হয় খুশি হয় খোদা না করুক কোনো দিন যদি নোকসান হয়ে যায় সে পরবর্তী দিনের জন্য প্রিপারেশন করে তার নোকসানকে কীভাবে ভরপাই করবে পুরো করবে তার জন্য চেষ্টা করে ওইরূপ আমাদেরকে প্রতিদিন নিজের নার্সের হিসাব করতে বলা হয়েছে আমরা যদি প্রতিদিন দেখি আজকে আমরা কতটা ভালো কাজ করেছি আর কতটা বদি বা মন্দ কাজ করেছি তো যদি ভালো কাজ বেশি হয় তখন আল্লাহর শুকর করব আলহামদুলিল্লাহ আজ আমাদের নেকি বেশি আমাদের ভালো বা সুকর্ম বেশি সুতরাং শুকর করব। আর যদি পাপ বেশি হয়ে থাকে তো আগামী দিনের জন্য চেষ্টা করব তবা করব আল্লাহ এই ভুল আজ আমার মাধ্যমে হয়েছে আমি কয়েকটা ভুল করেছি ইনশাআল্লাহ আগামীকাল এই ভুল আর হবে না আমি আগামী দিনে আর এই ভুল কখনো করব না তবা করব নিজের সংশোধন করার চেষ্টা করব তাই বলা হয়েছে প্রতিদিন নিজের নফসের হিসাব করো যদি হিসাব করো তাহলে তুমি নিজে বুঝতে পারবে তুমি স্বর্গবাসী হবে না নরকবাসী হবে কিন্তু আমাদের মধ্যে কতজন আছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যা সেই নিজের বুকের ওপরে একবার হাত রেখে বলুন নিজের দিকে তাকিয়ে বলুন আমাদের মধ্যে কতজন আছি আমরা যারা প্রতিদিন নিজের নফসের হিসাব করি প্রতিদিন শোয়ার আগে নিজের কর্মের দিকে চেয়ে দেখি নিজের কার্য বা আমাল সারাদিন আমরা যেটা করেছি তার হিসেব করি কতজন শতকরায় দু চারজনও হয়তো পাবেন না তাহলে আমরা কি করে নিজেকে মুসলমান বলি কি করে নিজেকে নবীর উন্মতি বলি কি করে নিজেকে আল্লাহর বান্দা মনে করি আমার আমরা যখন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তো গোলামকে নিজের আয়ত্তে থাকতে হবে বা আমার যখন নবীর উম্মাতি তো উম্মাতিকে যে সূচিপত্র দেওয়া হয়েছে তার কর্মসূচি সেই কর্মসূচিগুলোকে পালন করতে হবে আল্লাহ রসুলের হুকুমকে যদি আমরা অমান্য করে থাকি সারা দিন আমাদের উপরে যে সমস্ত ফরজ বা সুন্নত জিনিসগুলো ছিল সেগুলো যদি আমরা ইনকমপ্লিট ছেড়ে দিই কমপ্লিট না করে থাকি তো আমরা কখনো আল্লাহ নেক বান্দা হতে পারবো না বা নবীর ওই উম্মতি হতে পারবো না যেমন উম্মাতি নবী দেখতে চান বা আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে যেমন হতে হবে আমরা হয়তো তেমন হতে পারবো না যদি দিন যদি প্রতিদিন নিজের নফসের হিসাব না করি যে আমরা কতটা ভালো করছি আর কতটা মন্দ করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন প্রতিদিন নিজের নফসের হিসেব করতে পারি তাই ইমাম বলছেন जो शख्स अपने नफ्स का मुहासबा करेगा वो नफ़ा में रहेगा যে নিজের নফসের হিসেব করবে সে লাভবান হবে লাভবান হবে কি মানে যদি নেকি বেশি হয় সে খুশি হবে খোদা না করুক যদি নেকি কম থাকে তো আগামী দিনে সে চেষ্টা করবে আরও বৃদ্ধি করার তো এইভাবে সে লাভবান হবে আর जो शख्स उससे गफलत बरतेगा वो घाटे में रहेगा আর যে নিজের নফসের হিসেব করবে না সে কিন্তু ঘাটা মানে নোকসান ক্ষতিগ্রস্ত হবে जो शख्स खुदा से डरेगा वो बेखौफ रहेगा और जो शख्स नसीहत हासिल करेगा वो কামিয়াব रहेगा যে আল্লাহর ভয় করে চলবে সেই সফলগামী হবে কি বলছেন ইমাম যে আল্লাহর ভয় করে চলবে তাকে অন্য কারোর ভয় করতে হবে না আর যে আল্লাহর ভয় করে না তখন সে অন্যর ভয় করে চলে যার অন্তরে আল্লাহর ভয় থাকে তাকে মানুষের ভয় করার প্রয়োজন হয় না কেননা আমি যদি আল্লাহর ভয় করি তো আমি কখনো ভুল কাজ করব না ভুল পথে চলব না মানুষ ভয় করে কখন মানুষের যে যদি কেউ আমাকে ভুল পথে দেখে খারাপ কাজ করতে দেখে নোংরা বা জঘন্য কাজ করতে দেখে তো আমাকে খারাপ বলবে মন্দ বলবে নিন্দা করবে আমাকে পছন্দ করবে না বা আমার বিরুদ্ধে হয়তো কথা বলবে এই ভয়ে তো মানুষ মানুষ থেকে লুকিয়ে ভুল করে কিন্তু তার মনে যদি আল্লাহর ভয় থাকে যে মানুষ দেখুক আর না দেখুক আল্লাহ তো আমাকে দেখছে তখন সে নিজেকে সামলে রাখবে সমস্ত পাপ থেকে দূরে থাকবে আর যখন সমস্ত পাপ বা অন্যায় থেকে দূরে থাকবে তখন তার মানুষের ভয় করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক আল্লাহ তার সম্মান বাড়ি দেবে এবং অন্যের নজরে তাকে উচ্চ সম্মান দান করবে তাই এমাম বলছেন যে আল্লাহর ভয় করে না তখন তাকে অন্যদের ভয় করে চলতে হয় আগে এমাম বলছেন বেহতরিন মাল ও হ্যাঁ জিসে আবরু কি হেফাজত কী যায় আর বেহতরিন আকল ইনসান কা আপনি आप को সুন্দর ধন দৌলত ওই ধন দৌলত যে ধন দৌলতের মাধ্যমে মানুষ নিজের সম্মানকে বজায় রাখতে পারে আপনারা জানেন অনেক লোক আছে মানে যারা তুচ্ছ বা ছোট বিবেক রাখে তারা আত্মসম্মানকে হারিয়ে মাল সঞ্চয় করার চেষ্টা করে সম্মান চলে যায় যাক মাল হাতে আসুক কিন্তু যাদের আত্মসম্মানের ভয় আছে যাদের মধ্যে লজ্জা আছে সরম আছে তারা নিজের মাল ধন দৌলত সব দিয়েও যদি সম্মানকে বজায় রাখতে হয় আত্মসম্মানকে বাঁচিয়ে রাখতে হয় তার জন্য তারা চেষ্টা করে আর মনে রাখবেন ধন দৌলত চলে গেলে আবার ফিরে পাওয়া যাবে কিন্তু মানুষ যদি একবার নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে একবার নিজের মর্যাদা হারিয়ে ফেলে মর্যাদা ফিরিয়ে পাওয়া খুব মুশকিল তাই সবসময় চেষ্টা করতে হবে আমরা যেন নিজের কাজের মাধ্যমে বা নিজের মাল ধন দৌলত আল্লাহ যা কিছু দিচ্ছে এর মাধ্যমে নিজের আত্মসম্মানকে যেন আমরা বজায় রাখতে পারি মান সম্মান যদি বজায় থাকে সব কিছু বজায় থাকবে আর যদি মান সম্মান হারিয়ে ফেলি তো সব কিছু থাকার পরেও কিন্তু আমরা তুচ্ছ হয়ে থাকব বা আল্লাহ রসুলের নজরে কোনো দাম থাকবে না তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের ধন দৌলতের মাধ্যমে নিজের আত্মসম্মানকে বজায় রাখতে পারি অর্থাৎ প্রয়োজনে খরচ করে যেন নিজের মান সম্মানকে বজায় রাখতে পারি খরচ না করে একটা উদাহরণ দিচ্ছে আমরা আমার গ্রামে একজন এমন আছে তার অনেক পয়সা আছে তার শর্তেও সে ছেঁড়া জামা পরে বাড়িয়ে বেড়াচ্ছে আমি বললাম ভাই তোমার কি অভাব আছে আলহামদুলিল্লাহ তোমার কাছে জমি জায়গা আছে অনেক কিছু আছে তাও তুমি এই অবস্থায় বেরিয়ে বেড়াচ্ছ কেন তখন সে বলছে মৌলানা সাহেব আমি ভবিষ্যতের জন্যে জমা করছি আমি বললাম কার জন্য জমা করছো নিজের জন্যে নিজের বাল বাচ্চাদের জন্যে কার জন্যে বলছে আমি নিজের জন্য প্লাস আমার বাল বাচ্চাদের জন্যে আমি বললাম আগামীকাল তুমি বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি আছে সে তখন মাথায় হাত দিয়ে বলছে না মালা সাহেব আমি জানি না আমি বললাম তাহলে কেন নিজেকে এই দুস্থ অবস্থায় রেখেছ এমন দরিদ্র অবস্থায় তোমাকে দেখে দুঃখ লাগছে আবার তোমার কাছে পয়সাও আছে অনেক এমন লোক অনেক আছে আমাদের সমাজে পয়সা থাকতেও তারা ওইভাবে থাকে না যেভাবে তাদেরকে থাকার দরকার অনেক অনেক সময় অনেক পয়সাওয়ালারা গরিব অবস্থায় নিজেকে এই জন্যে রাখে যাহাতে অন্য কেউ তাদের কাছে পয়সার দাবি না করে না চায় ভালো অবস্থায় শুট বুট পরে থাকলে হয়তো কেউ এসে দু পয়সা চাবে এই ভয়ে তারা নিজেকে ফকির রূপে রাখে নিজেও গরিব রূপে থাকে তো এটা নাশুক্রিয়া আর খোদার না নাশুক্রি করলে মনে রাখবেন কখনো জীবনে উন্নতি করতে পারবেন না তাই এমাম বলছেন বেহতরিন মাল ও হ্যাঁ জিসে আবরুকে হেফাজত কে যায় সুন্দর ধন দৌলত সেটা যার মাধ্যমে মানুষ নিজের আত্মসম্মানকে রক্ষা করতে পারে বেহতরিন আকল ইনসান কা আপনি आप को पहचानना है আর সুন্দর বিবেক ওই ব্যক্তির যে নিজেকে চেনে আমি কি আমার অস্তিত্ব কি আমি কোথায় ছিলাম কোথা থেকে এসেছি কী জন্য এসেছি কে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে মানুষ যদি নিজেকে চেনে তাই হাদিসে কুৎসিতে এরশাদ হচ্ছে বা নবীও বলেছেন মানে আরাফা নফসা ফকাদ আরাফা রাব্বাহু যে নিজের নফসকে চিনেছে সে নিজের প্রতিপালককে চিনেছে তো আমরা যদি নিজের নফসকে না চিনি নিজের প্রতিপালককে কখনো চিনতে পারবো না মানুষ যদি নিজের নফসের দিকে দেখে নিজের শরীরের দিকে দেখে তার শরীরের একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ কত সিস্টেম্যাটিকভাবে আল্লাহ তৈরি করেছে এই নাক শোকার শক্তি এই কান শ্রবণ শক্তি এই চোখ দৃষ্টির শক্তি এই জিব্বাহ চাখার শক্তি বা এই হাত পা চলা বা ছোঁয়ার শক্তি এইগুলোর মাধ্যমে আমরা কত জিনিস অনুভব করি এই যে আমাদের স্মৃতি আমাদের এই আকৃতি আমাদের এই চেহারা এই রূপ এই যে এত সুন্দরভাবে আল্লাহ সাজিয়েছে কখনো আমরা ভেবেছি যে আমাদের প্রতিপালক আমাদেরকে কত সুন্দরভাবে সাজিয়েছে যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তারপরের বলেছে তাবারাক আল্লাহ আহসানুল খালেকিন এর আগে আল্লাহ অনেক মখলুক সৃষ্টি করেছিল কিন্তু কিন্তু সেই সমস্ত মখলুকগুলো সৃষ্টি করার পরে আল্লাহ নিজের প্রশংসা করেনি নিজেকে ধন্যবাদ জানায়নি যখন মানুষকে সৃষ্টি করেছে তখন আল্লাহ বলছে তাবারাক আল্লাহ আহসানুল খালেকিন মোবারক বা congratulation for the god for আল্লাহ ওই আল্লাহ যে এই মানব জাতকে সৃষ্টি করেছে আশাফুল মখলুকাতকে সৃষ্টি করেছে তাকে বিবেক বুদ্ধি দিয়েছে বোঝার শক্তি দিয়েছে ভালো মন্দ সে নিজে বুঝবে আর তাছাড়া তাকে এত সুন্দরভাবে সাজিয়েছে এই নাকের জায়গায় যদি চোখ হতো চোখের জায়গায় যদি নাক হতো কি কানের জায়গায় যদি অন্য জায়গায় হতো বডির কোনো একটা পার্টস আপনি জায়গা চেঞ্জ করে দেখুন কত বিশ্রী দেখাবে এই জন্য বলা হচ্ছে নিজের নস্যের দিকে দেখো আল্লাহ কত সুন্দরভাবে সাজিয়েছে নাককে যেখানে হওয়ার দরকার ঠিক সেখানে রেখেছে কানকে যেখানে হওয়ার দরকার ঠিক সেখানে রাখা হয়েছে চোখকে যেখানে হওয়ার দরকার ঠিক সেখানে রেখেছে এইভাবে মুখ সাইজ কি হবার দরকার তার মধ্যে যে এই জিব্বাহ কাজ করছে যার মাধ্যমে আমরা কথা বলছি বা আমাদের শরীরের একটা একটা অংশ নিয়ে যদি আমরা একবার ভাবি আর যদি একবার চিন্তা করি যে কে আমাদেরকে এত সুন্দর সিস্টেমেটিক জীবন দান করেছে এত সুন্দরভাবে আমাদেরকে সাজিয়েছে তখন সে আল্লাহর শুকর করবে অবশ্যই কেউ আছে যে আমাদেরকে এইভাবে সাজিয়েছে আর সেই হচ্ছে আল্লাহ তো মান আরাফা নাফসা ফকাত আরাফা রব্বা যারা নিজের নফসকে চিনেছে নিজেকে চিনেছে তারাই নিজের প্রতিপালককে চিনেছে আমি যদি নিজেকেই না জানি নিজেকেই না চিনি আমি নিজের অজুদ নিজের অস্তিত্বকে যদি না বুঝতে পারি তো নিজের প্রতিপালককে কখনো বুঝতে পারবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের নফসকে বুঝতে পারি বা চিনতে পারি আর এই জন্যই আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে শেষ কথায় বলতে চাই मर्द मोमिन जब गजबनाक होता है तो उसका गज़ब उसे हक से खारिज नहीं कर देता ইমাম রেজা ইসলাম বলছেন যখন কোনো মমিন ক্রোধিত হয় কোনো কারণে সে রেগে যায় তো রাগের কারণে সে হকের বাইরে চলে যায় না মানে রাগ তাকে হক বা সৎ পথ থেকে দূরে নিয়ে যায় না অনেক অনেক সময় মানুষ রেগে ভুল পথে চলে যায় রেগে অন্যায় করে ভুল কাজ করে তাই ইমাম বলছে যারা সত্য মমিন যারা ইমানদার ব্যক্তি তারা কখনো রেগে সৎপথ থেকে দূরে চলে যায় না মানে তারা রাগকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে আর যদিও খোদা না করুক মানুষ তোরও রাগ হতে পারে মানে আমার পছন্দের বিরুদ্ধে যখন কাজ হয় তখন আমারও রাগ হয় কিন্তু এই রাগ এমন হলে হবে না যে হকের বাইরে চলে যাব রাগ হয়েছে জিনিসপত্র ভেঙে ফেলছি রাগ হয়েছে কাউকে মারছি রাগ হয়েছে কাউকে ক্ষতি করছি না এটা বুদ্ধিজীবী বা মমিনের পরিচয় নয় इमाम बोलचन मर्द मोमिन जब गज़बनाक होता है तो उसका गज़ब उसे हक से खारिज नहीं होने देता और जब वो खुशनुद होता है खुशनुद होता है तो उसकी खुशी उसको बातिल में नहीं डाल देती यानी যখন খুশি হয় আনন্দিত হয় তো এই আনন্দ সে ভুল পথে চলে যায় না আজ আমাদের মধ্যে এমন অনেক আছে যারা গরিব ছিল দরিদ্র ছিল তারা খুব ভালো পথে চলছে সৎ পথে চলছিল হঠাৎ আল্লাহ ধন দৌলত দিয়েছে তারা এখন ভুল পথে চলা শুরু করেছে গান বাজনা শুনছে ভুল পথে যে পয়সা খরচ করছে তাই এখানে এমাম বলছে যদি তুমি মমিন হও তো ধন দৌলত হাজার আসুক বা হাজার খুশি পাও খুশিতে যেন ভুল পথে যেও না বাতিলকে धारण करो ना तो खुशनुद जब मोमिन खुशनुद होता है तो उसकी खुशी उसको बातिल में नहीं डाल देती और जब उसे कुदरत हासिल होती है तो उसकी कुदरत की वजह से কুদরত কি वजह से अपने हक से ज़्यादा नहीं लेता মানে মানুষ যখন প্রভাবশালী হয়ে যায় অধিকার মানে মালিক হয়ে যায় যখন শক্তিশালী হয়ে যায় তো নিজের শক্তির দুরুপয়োগ করে না আজ আমাদের দেশে ঘরে যেটা আমরা দেখছি কাল এক পার্টি রাজত্ব করছিল তারা অপেক্ষায় আছে এখন আমরা অল্প সঞ্চয় করছি আমাদের রাজত্ব একবার হতে দাও আমাদের রাজত্ব একবার আসতে দাও আমাদের হাতে যখন রাজত্ব আসবে তখন দেখব এবারে যখন তাদের হাতে রাজত্ব আসছে তারা লুটে খাচ্ছে গরিব দরিদ্রর হক তারা মেরে দিচ্ছে এইভাবে আমাদের প্র্যাকটিক্যাল বা বাস্তব লাইনে লাইফে বা ব্যক্তিগত লাইফেও যখন দেখি অনেক অনেক সময় আমাদের পরিবারে আমরা দেখি যতক্ষণ সে শক্তিতে থাকে না নিয়ন্ত্রণে থাকে কিন্তু একবার যখন শক্তি পায় তখন সে নিজের বলকে এমন দুরুপয়োগ করে যে অন্যদের অধিকার থেকে বঞ্চিত করে দেয় বা অন্যদের অধিকার কেড়ে খায় তাই এখানে এমাম বলছেন যে যদি কখনো সুযোগ হয় সুযোগ পাও শক্তিশালী হও প্রভাবশালী হও কোনো দায়িত্ব পাও কোনো শক্তি পাও তো শক্তিকে দুরুপয়োগ করো না দুর্ব্যবহার করো না কারোর অধিকার থেকে কাউকে বঞ্চিত করো না আর মাত্র দুটো কথা আমি আজকের এপিসোডে শোনাতে চাই এমাম বলছেন যে সিফ আপনি জবান সে मफफरत কা তালিব হো আর আপনি দিল মে শর্মিন্দা ও পশিমান না হো তো ও খুদ আপনা মজাক উড়া রা है যে ব্যক্তি ভুল করেছে ভুলের পর ভুল করছে আর মুখে বারবার তওবা করছে যেমন আমাদের মধ্যে অনেকেই আছে ভুল করার পরে তওবা তওবা আস্তাকুল্লাহ আমি ভুল হয়ে গেছে আর এ করবো না শুধু মুখে বলছে অন্তর থেকে লজ্জিত হচ্ছে না অন্তর থেকে শর্মিন্দা হচ্ছে না যে এই ভুলটা করেছি আগামীকাল এই ভুল আর পুনরায় করব না কিন্তু কাল আজকে তবা করছে কাল আবার সেই ভুল করছে তাই এখানে আমার একজন শিক্ষক ছিলেন আল্লাহ ওনাকে জওয়ার রহমাতে জাগা দান করুক উনি দুনিয়া থেকে চলে গেছেন উনি আমাদেরকে শিক্ষা দেওয়ার সময় একটা ঘটনা শুনিয়েছিলেন যে বিড়ালের মতো তওবা করো না একবার এক বিড়াল তওবা করেছে যে আমি আজকের পরে আর নিষ্পাপ ইঁদুর ধরব না ইঁদুর খাবো না ইঁদুরকে ধরবো না মারবো না উনি একটা লতিফা হিসেবে একটা রহস্যকারী ঘটনা হিসেবে উনি শুনিয়েছিলেন কিন্তু এর পেছনে একটা শিক্ষা ছিল তওবা করেছে তিন দিন দুই তিন দিন কোনো ইঁদুর ধরেনি যখন ইঁদুররা খবর পেয়েছে যে বিড়াল তবা করেছে আর ইঁদুর ধরবে না ইঁদুর মারবে না ইঁদুর খাবে না তখন তারা খুশি হয়ে ধন্যবাদ জানাতে এসেছে কোথায় বিড়ালের কাছে বিড়াল আগে ইঁদুর ধরতে তাকে পরিশ্রম করতে হতো কষ্ট করতে হতো দৌড়াতে হতো পিছনে ছুটতে হতো আজ যখন ইঁদুররা সামনে এসে ধন্যবাদ জানাচ্ছে সে দুদিন কিছু খায়নি ক্ষুদায় ছিল যেই সামনে পেয়েছে ঝাঁপিয়ে পড়ে ধরে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেছে আমাদের মধ্যে কিছু তবাকারীরা এমন তারা তবা করে না আর ভুল কাজ করব না আজকে যা হয়েছে কালকে আর করব না কালকে তবা করে পরশু আর করবো না কিন্তু আবার যেই সুযোগ পায় তাদের সামনে পাপের সুযোগ আসে সঙ্গে সঙ্গে সেই পাপে লিপ্ত হয়ে যায় তো এই বিড়ালের তবা করে কোনো লাভ নেই তওবা করতে হবে তুবু এলাল্লাহে তওবাতেন নসুহা এমন তওবা করো তোমার তওবা যেন অন্যদের জন্য নসিহাত হয় অন্যদের জন্য উদাহরণ হয় অন্যরা যদি তোমাকে দেখে তো বলে যে সত্যি এই ব্যক্তিটা ভুল পথ ছেড়ে দিয়েছে যে ভুল পথ ছেড়েছে আর কখনো ওই ভুল পথের দিকে ফিরে যায়নি এর নাম হচ্ছে তওবা শুধু মুখ ধাবড়ালে কি মুখে বললে এটা তওবা না আমি তওবা করার পরে পুনরায় যদি ওই ভুল আবার করি আজকে তবা করছি কাল আবার ওই ভুল করছি আজকে তবা করলাম আর কটু কথা বলবো না কারোর গিবাদ করব না গালি দেবো না কারোর মাল অন্যায়ভাবে খাবো না নামাজ কাজা করব না রমজান মাস আসে রোজা ছাড়বো না সমস্ত ভুলকে স্বীকার করে তবা করে নিলাম কালকে আবার সকালবেলা নামাজ কাজা করলাম আবার রাগ করে কাউকে গালি দিলাম আবার কারোর হক থেকে কাউকে বঞ্চিত করে দিলাম কাউকে ধোকা দিলাম তো এ তওবা মানে কি এমাম বলছেন তুমি নিজের রহস্য করছো তওবা যদি অন্তর থেকে না হয় তো নিজের মজাক ওড়ানো মজাক ওড়ানো মানে নিজের রহস্য করা আর এদের সাজা কিন্তু বড় কঠিন আল্লাহ সুযোগ দেয় কিন্তু কোরআন ও হাদিস বলছে যখন পাপে মানুষ লিপ্ত হয়ে যায় আর তওবা না করে অনেক সময় তাদের রশ্মি দড়িকে আল্লাহ ঢিল দিয়ে দেয় করতে থাকো করতে থাকো একদিন তোমরা বুঝতে পারবে যে তোমরা নিজের ভুলের জন্য কত বড় সাজার প্রাপ্য হয়েছ এবারে শেষ কথায় বলছি নাদান ও জাহেল দোস্ত হামেশা রঞ্জমে রহেগা কখনো মূর্খ বা অবুজ ব্যক্তিকে যার বিবেক বুদ্ধি নেই তাদেরকে বন্ধু করো না মূর্খ বা বিবেকের বিবেক বুদ্ধিহীন ব্যক্তির সঙ্গে যদি বন্ধুত্ব করো তো সবসময় মনে রাখবে দুঃখতে থাকতে হবে দুঃখ পাবে কেননা সে না জেনে না বুঝে এমন ব্যবহার করবে এমন কিছু করবে যেটা হলে আমি কি আপনি হয়তো দুঃখ পাবো কি কষ্ট পাবো তাই বন্ধুত্বর আগে যাচাই করতে বলা হয়েছে যাকে নিজের বন্ধু করবে সে যেন দিনদার হয় মমিন হয় আল্লাহর ভয় করে চলে যদি মমিন হয় সত্য মমিন বা আল্লাহর ভয় যদি করে চলে তখন সে আমাকে সংশোধন করবে আমি যদি ভুল করি তো আমার ভুলে সংশোধন করবে আর সে যদি মমিন হয় আমার ভুলকে দেখেও সে চুপ থাকবে আর নইলে আমার উৎসাহ বাড়াবে আমি আরও ভুলের মধ্যে চলে যাব তাই হাদিস বলছে ওই ব্যক্তি কখনো তোমার বন্ধু হতে পারে না যে তোমার ভুলকে দেখে চুপ থাকবে ওই ব্যক্তি তোমার প্রিয় বন্ধু হতে পারবে যে ব্যক্তি তোমার ভুলের সঙ্গে সঙ্গে সংশোধন করার চেষ্টা করবে তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন এমন মানুষকে বন্ধু করতে পারি যারা আমাদের ভুলের সংশোধন করবে যারা আমাদেরকে সৎপথ দেখাবে बेहतरीन दोस्त वो है जो तुम्हें আখেরাত কি তরফ দাওয়াত দে অর্থাৎ সর্ব উত্তম বা সুন্দর বন্ধু ওই যে তোমাকে পরকালের দিকে আমন্ত্রণ জানাবে আখেরাত উজ্জ্বল হবে যেগুলো করলে তার দিকে আমন্ত্রণ জানাবে দুনিয়ার দিকে আমন্ত্রণ জানাবে না আজ মনে হয় আমার এপিসোডের সময় শেষ হয়ে এসেছে আমি চেষ্টা করছিলাম আপনাদের অনেক প্রশ্নের উত্তর বাকি আছে আমি প্রায় তিন মাস শারীরিক অসুস্থতা প্লাস লকডাউনের কারণে রেকর্ডিং করতে পারেনি আপনাদের বহু প্রশ্ন আমার সামনে আছে আমি আজ এই এপিসোডে যতটুকু সম্ভব কিছু প্রশ্ন নিচ্ছি বাকি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আগামী এপিসোড থেকে শুরু করব। আগে আমি আপনাদের কিছু লিখিত প্রশ্ন পড়তে চাই পরে ইনশাল্লাহ অডিও রেকর্ডিং পেলে করব যদি আজ সময় পায় নইলে ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। এখানে প্রথম প্রশ্ন আসছেন নাম লেখেননি উনি লিখছেন আসসালামু আলাইকুম কেবলা আপনার শারীরিক অবস্থা এখন কেমন আছে দয়া করে আমাদের জানাবেন দুয়া রহিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই কি আমার বোন আপনি যেই লিখেছেন মেসেজটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ এখন আমার শারীরিক অবস্থা কমপ্লিটলি ভালো আল্লাহ শুকর আমি হাজার শুকর করি আমি খুব কষ্টের মধ্যে ছিলাম আমার জীবনে প্রথমবার রমজান মাসে আমি রোজা রাখতে পারিনি মাত্র একটা রোজা রেখেছি যার জন্য আমি খুব বেদনা পেয়েছি হয়তো এটা আল্লাহর পরীক্ষা ছিল একটা রোজার পরে আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল বলে আগে আর কন্টিনিউ করতে পারিনি কারণ এটাই আল্লাহর হুকুম মুসাফির বা অসুস্থর ওপরে রোজাকে ক্ষমা করা হয়েছে মানে পসপন করা হয়েছে তারা পরে যখন সুস্থ হয়ে যাবে তখন রোজা রাখবে তো আমি পুরো রোজার মাস অসুস্থ ছিলাম তার আগে থেকে অসুস্থ ছিলাম কিন্তু রোজার মাসে অসুস্থতাটা আরও বেড়ে গিয়েছিল বলে আমি কোনো রেকর্ডিং করতে পারিনি আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে শেফা দান করেছে আমি এখন পরিপূর্ণভাবে সুস্থ আছি আল্লাহর হাজার শুকুর করি আর আপ্রান্ত চেষ্টা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো যত শীঘ্র কমপ্লিট করতে পারবো তার জন্যে আপনারা দোয়া করবেন আমার ভাই অনেক অনেক ধন্যবাদ জানাই আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম আমি বলছি যে গ্যাস অম্বল হলে এক গ্লাস পানির সঙ্গে দু চামচ মধু মিশিয়ে আর কোন দোয়াটি বলতে হবে একটু বলে দেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনিও আপনার নাম লিখেননি তবে আপনি জানতে চেয়েছেন যে গ্যাসের রোগের চিকিৎসা বা উপায় হিসেবে আমি বলেছিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের সাহাবিকে বলেছিলেন এক সাহাবি তার গ্যাসের রোগ ছিল সে এসে নবী করিম সাল্লাহ সাল্লামকে বলছে নবী আল্লাহ আমার খুব গ্যাসের কষ্ট আপনি কোনো উপায় বলে দিন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে বলেছিলেন তুমি সকালবেলা খালি পেটে এক গ্লাস গরম জলে দু চামচ মধু দিয়ে মিশিয়ে ওই পানির ওপরে সাতবার সুলে আলহাম পড়বে সুরায় আলহাম পুরো কোরআনের সারাংশ সুতরাং সাতবার সুলে আলহাম পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করবে তোমার গ্যাসের কষ্ট থেকে তুমি মুক্তি পেয়ে যাবে সাহাবি এটা করে ফিরে আসছে দ্বিতীয় দিন এসে মসজিদে বলছেন নবী আল্লাহ আমি পান করেছি কিন্তু আমি এখনও পরিপূর্ণভাবে গ্যাসের কষ্ট থেকে মুক্তি পাইনি তখন নবী আল্লাহ বললেন এমন হতেই পারে না তুমি তোমার এমানকে বৃদ্ধি করো তোমার এমান এখনও দুর্বল কমজোর তুমি তোমার কার্যকে ভালো করো তুমি এখনও আল্লাহর প্রতি সেই বিশ্বাস আনতে পারো ও হয়তো কোরআন হাদিসের ওপরে ওইভাবে আমল করছো না যেভাবে আমল করার দরকার যদি কোরআন হাদিসের ওপরে আমল করো কোরআন বলছে অমিনাল কোরআনে মাহুয়া শেফা কোরআনের মধ্যে আল্লাহ শেফা রেখেছে মমিনদের জন্যে কিন্তু যারা মমিন না তাদের জন্যে কোরআন শেফাদায়ক না তো যদি এই কোরআন কাউকে শেফা না দেয় তো সে নিজের ইমানের দিকে চেয়ে দেখুক সে যে নিজের কর্মের দিকে চেয়ে দেখুক দ্বিতীয় দিন আবার পান করেছে এসে বলছে নবী আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফিফটি পার্সেন্ট আরাম পেয়েছি নবী আল্লাহ তখন বললেন আরও তোমার ইমানকে মজবুত করো বা তোমার কার্যকে ভালো করো আল্লাহর কালামের আসার তখন দেখবে সে নিজের আমালকে ভালো করলো ইমানকে মজবুত করলো তৃতীয় দিন এসে বলছে নবী আল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি আমার এই গ্যাসের কষ্ট থেকে কমপ্লিটলি মুক্তি পেয়েছি তো ওইরূপ আমি আমার দর্শকবৃন্দর জন্য বলতে চাই যদি এই উপায় কারোর উপরে কার্যকারী না হয় তো সে নিজের ফিজিক্যাল বডি বা নিজের ইমানের দিকে চেয়ে দেখুক আল্লাহর কালাম বিনা আসারে থাকে না বা নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না নবী এই উপায় যখন বলেছেন তো এটা সত্য আমাদের বডি হয়তো সেটা অ্যাকসেপ্ট করছে না বা আমাদের ইমানের কামজোরির জন্য আমরা সেইভাবে লাভবান হতে পারছি না অনেক অনেক সময় ওষুধও এমন করে একটা ক্রোসিন খেলে কি ডিক্লোজিম খেলে অনেকের জ্বর বা মাথা যন্ত্রণা ব্যথা ভালো হয়ে যায় ডিসপ্রিন বলুন অনেক রকমের ওষুধ পাওয়া যায় সারডন পাওয়া যায় আবার অনেকে খেয়ে তার ব্যথা যন্ত্রণা ভালো হয় না জ্বর ভালো হয় না তো এতে বডির দোষ নয় ওষুধের দোষ নয় আমাদের বডি অ্যাকসেপ্ট করছে না আমার বডির মধ্যে দোষ আছে তো ওই জন্যে কোরআনের আয়াত বা দুয়া দানি যদি কারোর উপরে কাজ না করে তো এর অর্থ এ নয় যে ওই দুয়ার আসার নেই বা ওই কোরআনের আয়াতে কোনো আসার নেই কোরআনের আয়তে ঠিক আচার আছে দুয়ায় ঠিক আচার আছে আমার বডি ফিজিক্যাল ওটা অ্যাকসেপ্ট করছে না রোগ বা অসুবিধা আমার মধ্যে কোরআনে নেই তাই আশা রাখি মনে রাখবেন তো যদি কেউ গরম পানিতে দু চামচ মধ্য দিয়ে সাত বাসুরায় আলহাম পড়ে ফুদে ওই পানিটা পান করে তো ইনশাল্লাহ সে গ্যাসের কষ্ট থেকে মুক্তি পাবে আগের প্রশ্ন পড়ি বা আগের চিঠিটা পড়ি আসসালামু আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি হুজুর অনেক দিন ধরে আপনার নতুন অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি দয়া করে যত দ্রুত সম্ভব আপনাদের অনুষ্ঠান প্রচারিত শুরু করুন আমরা আপনাদের অনুষ্ঠান প্রচার হওয়ার জন্যে দোয়া করছি ইনশাল্লাহ হুজুর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার ভাই কবির হোসেন আপনার চিঠি লেখার জন্য বা আপনার মেসেজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি যেটা বললাম আগে শারীরিক অসুবিধার জন্যে বা লকডাউনের জন্য আমি রেকর্ডিং করতে পারিনি গত তিন মাস ধরে প্রায় বন্ধ ছিল রেকর্ডিং কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি পুনরায় রেকর্ডিং শুরু করেছি এবারে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপ্রান্ত চেষ্টা করব বাস আপনাদের দোয়া যেন আমার সহযোগী হয় আমি যেন এইভাবে সুস্থ থেকে আল্লাহর বান্দাদের সেবা করতে পারি খেদমত করতে পারি দিনের খেদমত করতে পারি আর আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি আপনারা দোয়া করতে থাকবেন আমি আপ্রান্ত চেষ্টা করব এটা ওয়াদা করছি আমি নিজের সঙ্গে যে প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যদি কখনো একটু দেরি হয়ে যায় কিছু মনে করবেন না কেননা এই তিন মাসে বহু প্রশ্ন এসে রয়েছে আস্তে আস্তে এগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব যারা প্রশ্ন পাঠিয়েছেন আপনারা নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষায় আছেন কিছু প্রশ্ন হয়তো আমি নেব না ডিলিট করে দেবো সে সমস্ত প্রশ্ন সময় কেটে গেছে মানে রমজান মাসে রোজার সম্পর্কে প্রশ্ন ছিল যে অন্য সমস্যা নিয়ে তাছাড়া যে সমস্ত প্রশ্নগুলো নেওয়ার মতো আমি অবশ্যই নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি আমিও আপনাদের জন্য দোয়া করব আমার ভাই কবির হোসেন আমি আপনার জন্য দোয়া করতে থাকবো আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার পরিবার বা আপনারা সকলেই সুখে শান্তিতে জীবনযাপন করুন যেমন আমি প্রতি এপিসোডের শুরুতে সকলের জন্য দোয়া করি ওইরূপ নামাজের পরেও দোয়া করি আপনাদের কাছে অনুরোধ আপনারাও আমার বা আমার বাল বাচ্চার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে এইভাবে দিনের খেদমত করতে পারি বা আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনাদেরকে লাভ দিতে পারি ওয়াহর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত